তৃতীয় পরিচ্ছদ আজিজ সম্পর্কে আজিজটা কার কিসিম হ্যাঁ কার ভাগ মশুরের ভাগ মশুরের ভাই মশুরের কিসিম না মশুরের সন্তান নাই মশুরের ভাই যেমন আইনুল হক আব্দুল খালেকের ভাই তাই না তাহলে ভাই মানে সমান সমান সমান লাইনে আছেন কিন্তু বাবা না অপর লাইনে আছেন দাদা তার ওপর লাইনে আছে বোঝা গেছে তাহলে মশহুর কার কিসিম যখন বলেছি তাহলে বা আজিজ কার কিসিম তাহলে আজিজটা কাতে থেকে বেরিয়েছে বাপের নাম নিতে হবে কি হ্যাঁ খবরে আহাত হ্যাঁ খবরকে প্রথম বা হাদিসকে দুই ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ খবরে মোতাওয়াতের আর খবরে আহাদ খবরে মোতাওয়াতের পরে খাবরে আহাদকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে মশহুর আজিজ গরিব তাহলে মশহুর আজিজ গরিবের পিতা হচ্ছে খাবরে ওয়াহেদ বা খবরে আহাদ খাবরে ওয়াহেদ মানে একজনের সংবাদ একজনের সংবাদ হইলেও দুইজনের সংবাদ হইলেও তিনজনের সংবাদ হইলেও মহাদ্দেসিনদের ভাষায় এগুলোকে খাবরে আহাত বলা হয়েছে অল্প কিছু লোকের পক্ষ থেকে সংবাদ আসা আর মোতাওয়াতের মানে অনেক লোক কোন একটা সংবাদ দিয়েছে ঠিক আছে মোতাওয়াতের খুব সহজ ভাষায় এইভাবে এই হাদিসের সংজ্ঞাগুলিকে বোঝা যেতে পারে তো আজিজের সম্পর্কে যদি জিজ্ঞাসা করে কেউ যে আজিজটা কার কিসিম বলবেন যে খাবরে ওয়াহেদের কিসিম হ্যাঁ আর মাসহুরের সাথী সঙ্গী মশুরের ভাই মশুর আজিজ গরিব তারিফ হু তার সংজ্ঞা আজিজের সংজ্ঞা কি লোগাতান আবিধানিক অর্থ হ্যাঁ ডিকশনারিতে তার অর্থ আজিজ হচ্ছে হুয়া সিফাতুন মুসাব্বাহাতুন আজিজ শব্দটি সিফাতে মুসাব্বাহা সিফাতে মুসাব্বাটা ঠিক ইসিম ফাইলের কাছাকাছি অর্থের দিক দিয়ে যেমন ফাইলুন মানে কি কর্তা তাই না কায়েমন মানে কায়েমন মানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি জালেসন বসে থাকা ব্যক্তি তো এগুলোকে কি বলবো এসএম ফাইল এগুলো ইসিম ফাইল কিন্তু হাসানুন ইসিম ফাইলের ওজনের নাই যদি ফাইলুনের ওজন হইতো তাহলে ইসিম ফাইল বলতাম কিন্তু হাসানুন মানে সুন্দর কিন্তু হাসানকে কি বলবো তখন সেফাতে মুসাব্বা ফাইলের অর্থ বহন করে কিন্তু ফাইলের ওজনে থাকে না গ্রামার আরবি ক্লাস একটা কাজা করে নেন আচ্ছা জামিলুন জামিলুন মানে সুন্দর জামিলা মহিলাদের ক্ষেত্রে ফাইলাতুনের ওজন ফাইলাতুনের ওজন না ফাইলুনের ওজন জামেলুন হইতে তাহলে বলতাম ইসিম ফাইল কিন্তু জামিলুন ইয়া বাড়ানো আছে জামিলুনের ওজন হচ্ছে আজিজুন হ্যাঁ তাহলে জামিলুন মানে সুন্দর অর্থ তো ফাইলেরই হচ্ছে ইসিম ফাইলের কিন্তু ইসিম ফাইলের যেহেতু ওজন নাই সেই জন্য এর নাম হচ্ছে শেফাতে মুসাব্বাহা শেফাতে মুসাব্বাহা এটি হচ্ছে আরবি গ্রামার তো আজিজটি ওই রকমই কিসে থেকে উদ্ভূত মানে কি কি শব্দ থেকে কি ফেল থেকে বেরিয়ে এসেছে বলছে মিন আজ্জা ইয়াইজু জারাবে আজরব থেকে আজাজা ইয়াজেজু আজ্জা ইয়াইজু যেমন ফাররা ফিররু বলেছেন ফাররা ফিররু মানে ফারারা ফিররু পালিয়ে যাও জারাবে আজরব ওই রকমই আজ্জা ইয়াইজু ইয়াজেজু জারাবা ইয়াদরিবু বিল কাসর কাসরা দিয়ে পড়তে হবে তার মানে জারাবে আজরব থেকে এই কাল্লা ওয়া নাদারা তাহলে এর মানে কি হয় আজ্জা ইয়াইজু মানে আরবি ভাষায় কি হয় বলছে যা খুব কম পাওয়া যায় বরং অত্যন্ত কম পাওয়া যায় কালিল কাল্লা থেকে কালিল মানে কি কম আর নাদের মানে খুবই কম নাদের মানে খুবই কম কালিল মানে হয়তো কিছু পাওয়া যায় কিন্তু তুলনামূলক কম শতকরা দশটা বিশটা ত্রিশটা পাওয়া যাচ্ছে তাহলে এদের কি বলবেন কালিল অল্প অল্প সংখ্যক আর নাদের মানে একেবারে পাওয়া যায় না যেমন জামে মসজিদে কোন দেশের লোক বেশি বলবেন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের লোকই বেশি শিখো জামে মসজিদে যদি জিজ্ঞাসা হয় সৌদির সংখ্যা বলছে কালিল তাই না কম মানে শতকরা দশটা পাঁচটা হয়তো আছে কিন্তু যদি বলি চাইনিজের সংখ্যা জাপানি সংখ্যা বলবে না দের কখনো কোনো সপ্তাহে একটা চলে আসে হয়তো তাও আসে নাকি থাইল্যান্ডের সংখ্যা বলছে না দের ঠিক না তো এই কালিল আর নাদের হচ্ছে এই পার্থক্য যে কোনো ক্ষেত্রে তো আজিজ মানে হচ্ছে নাদের এবং কালিল যা কম পাওয়া যায় অথবা অতি কম পাওয়া যায় একেবারেই পাওয়া যায় না তেমন পাওয়া যায় আবার একেবারে না যদি হইতো তাহলে ওটা আবার মাদুম হইতো হ্যাঁ মাদুম মানে যা পাওয়াই যায় না নেই আদম থেকে আর নাদের মানে যা একবার অল্প স্বল্প কখনো পাওয়া যায় আর কালিল মানে অল্প তো আজ্জা আইজ মানে কি হলো কাল্লা একিল্ল বা নাদারায়ান্দুর কম পাওয়া যাওয়া কম হওয়া অথবা অতি কম হওয়া অতি অল্প হওয়া আও অথবা এটি উদ্ভূত হয়েছে মিন আজা ইয়া আজু ফাতাহ আফতাহ থেকে বিল ফাতে ফাতা দিয়ে এ ফাতাহ আফতাহ হতে পারে আবার হারফে হালকে যেহেতু নাই সেই জন্য কি হতে পারে সামে আসমা হইতে পারে দাদা কি করে আজ্জা ইয়াজ ইয়াজ মানে ইয়াসমাও রোজর নিয়ে যেতে হবে ইয়া আজাজু আজ্জাকে আজিজা যদি করি তাহলে সামিয়া আর আজম মানে আজাজ ইয়াসমাও সামিয়া আসমা হবে আর না তো আজাজা ইয়াজাজো তাহলে ফাতাহ ইয়াফতাহ যাবে বুঝা গেছে মানে নয় যদি পড়ি তাহলে এর মানে হবে দেখেন একটা জের আর পার্থক্য তাও মোজারেতে গিয়ে মাঝিটা ঠিক আছে আছে মোজারেতে গিয়ে ইয়া আইজোর জায়গায় ইয়া যদি পড়েন তো ওর মানে হবে শক্তিশালী হওয়া অষ্টাদ্দা এবং খুব কঠোর হওয়া বা মজবুত হওয়া আল্লাহ পাকের নাম যে আজিজ আজিজ মানে কি বলছি আমরা হ্যাঁ সর্বজয়ী বা পরাক্রান্ত পরাক্রান্ত মানে সর্বশক্তিমান তো এই যে সর্বজয়ী পরাক্রান্ত মানে করেছি এটা কোনখান থেকে তাহলে আজিজ শব্দটি এই দ্বিতীয় থেকে আজ্জা ইয়াজ থেকে শক্তিশালী ওসম্মিয়া বেজালিকা তাহলে এখন লেখক বলছেন তাহলে আজিজ যে হাদিস হাদিসের একটা কিসিম আজিজ তো এই হাদিসের নাম আজিজ কেন বলা হইলো এই শাব্দিক অর্থের সাথে তার কি সম্পর্ক সম্পর্কটাকে এখন জোড়াবার চেষ্টা করছে শাব্দিক অর্থের সাথে শরীয়তের পরিভাষায় অথবা মহাদ্দেসিনদের পরিভাষায় আজিজ হাদিসকে যে আজিজ বলে কেন আজিজ বলে ও সৌম্যা বেদালিকা এই নামকরণ হয়েছে কি জন্য ইম্মা লেকিল্লাতে অজুদেহি অনুদ্রাতেহি এই হাদিস কম পাওয়ার পাওয়া যাওয়ার কারণে অনুদ্রাতেহি অথবা একেবারে নায়ের মতো হওয়ার কারণে এই হাদিস খুব কম রয়েছে কম রয়েছে অথবা একইবারই কম রয়েছে অন্যান্য হাদিসের তুলনায় খাবরে ওয়াহেদ মানে যেটা বলছে গরিব অথবা মশহুর অথবা মোতাবাতে আর তার পাশাপাশি আজিজ আজিজের সংজ্ঞা আসবে যে প্রত্যেক স্তরে দুটো করে বর্ণনাকারী হইতে হবে এই দুটো করে বর্ণনাকারী পাওয়া প্রত্যেক স্তরে এই রকম হাদিসের সংখ্যা খুবই কম যার ফলে আজিজ হাদিসের নাম কি করা হয়েছে আজিজ রাখা হয়েছে কারণ আজিজ আজ্জা শাব্দিক অর্থ হচ্ছে কম পাওয়া যাওয়া এই হাদিস যেহেতু হাদিসের কিতাবে কম পাওয়া যায় আর যদি দ্বিতীয় ফেল থেকে আমি মনে করি যে উৎপত্তি হয়েছে আজাই আজ থেকে তাহলে ওয়াইম্মালে কুয়াতি তাহলে কেন নামকরণ হলো আজিজ হাদিস শক্তিশালী গরিব হাদিসের তুলনায় শক্তিশালী একটা হাদিস একজনে শুধু বর্ণনা করেছেন আর একটি হাদিস দুইজনে বর্ণনা করেছে তাহলে দুইজনে যদি বর্ণনা করেন প্রত্যেক স্তরে তাহলে ওই হাদিস শক্তিশালী ওয়াইমালে কুয়াতে অথবা ইম্মা মানে অথবা অথবা তার শক্তিশালী হওয়ার কারণে বেমাজি এহি মিন তারিকিন আখার কারণ এই হাদিসটির সমর্থন সূত্র থেকে এসেছে মানে সূত্র একজন বর্ণনা করেছে আর একজন বর্ণনা করেছে তাহলে সাপোর্ট পাওয়া গেল শক্তি পাওয়া গেল সেই জন্য এর নামকরণ হয়েছে বা মানে খ ইস্তিলাহান হাদিসের পণ্ডিতদের মহাদিসদের পরিভাষাই আল্লাহ আন ইসনাইনে খুব সহজ সংজ্ঞা সানদের সনদের সংজ্ঞা এর আগে বলা হয়েছে হ্যাঁ সূত্রের সনদের প্রত্যেকটি স্তরে ফিজামি তাবাকাত প্রত্যেকটি স্তরে কমের পক্ষে দুইজন বর্ণনাকারীর কম যেন না হয় প্রত্যেক স্তরে দুইজন যেন বর্ণনাকারী হয় উদাহরণ যেমন নবী সাল্লাহ সাল্লাম থেকে কমপক্ষে যেন দুইজন সাহাবি বর্ণনা করেন আর সাহাবি থেকে যেন দুইজন কমপক্ষে বয়ন করেন তাবেই তাবেই থেকে যেন কমপক্ষে দুইজন বর্ণনা করেন এইভাবে মহাদেশ পর্যন্ত এবং বখারি পর্যন্ত অথবা মুসলিম পর্যন্ত বা অন্য কোন মহাদেশ যিনি বর্ণনা করেছেন হাদিস তার পর্যন্ত সার্হ তারিফ এই তারিখের তারিফের ব্যাখ্যা মানে এই সংজ্ঞার ব্যাখ্যা সংজ্ঞার ব্যাখ্যা আবার এই তর্জমা করতে হবে সংজ্ঞা কি কি সংজ্ঞা হলো তাহলে সনদের প্রত্যেক স্তরে দুইজন বর্ণনাকারীর কম সংখ্যা যেন না হয় তাহলে কমের পক্ষে দুইজন হইতে হবে কোন কোন স্তরে যদি তিনজন হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে দুইজন হয়ে গেছে তাহলে আর মশুর থাকতে পারলো না নেই মানে, আজিজে চলে আসলো এই সংজ্ঞার ব্যাখ্যা হচ্ছে ইয়ানি অর্থাৎ ইয়ানি মানে অর্থাৎ আল্লাহ ইউজাদাফি তাবাকাত তাবাকাত মিন তাবাকাত সানাদি আকাল্ল মিন ইসনাইন অর্থাৎ সনদের স্তর সমূহের কোন স্তরে যাতে করে দুইজন বর্ণনাকারীর কম না পাওয়া যায় সনদের স্তরগুলির কোন স্তরে যাতে করে দুইজন বর্ণনাকারীর কম না পাওয়া যায় আম্মা ইন ওজেদাফি বাজে তাবাকাতে আকসার তবে কম কোন যেন না পাওয়া যায় বেশি যদি পাওয়া যায় যেটা বললাম তাই বলছেন পক্ষান্তরে আম্মা মানে পক্ষান্তরে ইন ওজেদা যদি পাওয়া যায় ফি বাজে তাবাকাতে সানাদ সনদের বা সূত্রের কোন কোন স্তরে সালাসাতুন তিনজন বর্ণনাকারী যেমন সাহাবি দুইজন কিন্তু তাবেই হয়ে গেছে তিনজন অথবা তাবা তাবেন তিনজন অথবা ইমাম ওস্তাদ তিনজন চারজন কোন জায়গায় হয়ে গেছে কিন্তু এক জায়গায় দুই জায়গায় দুইজন হয়ে গেছে তাহলে ওর নাম আজিজই থাকবে সালাসাতন তিনজন ততোধিক ফাকসার তিনজন চারজনও যদি হয়ে যায় ফালাই আগর তাতে কোনো ক্ষতি নাই ওর নাম আজিজি থাকবে কারণ কোন এক স্তরে দুই স্তরে দুইজন করে বর্ণনাকারী হয়ে গেছে বেশার্থ একটি শর্তের সাথে একটি শর্ত কমের পক্ষে একটি স্তরে দুজন বর্ণনাকারী হইতে হবে দুজনের ওপরে যদি চলে যায় সবগুলি দুজনের উপরে তাহলে কি হবে না ওটা তো আজিজ হবে কিন্তু যদি সনদের প্রত্যেকটি স্তরে তিনজন হয়ে যায় দুজন নেমে আসলো না তাহলে মশুর হ্যাঁ তিনজন থাকলো না চারজন তার বেশি হয়ে গেল তাহলে মোতাবাতের আচ্ছা সনদের বিভিন্ন স্তরে তিনজন চারজন করে আছে একটি স্তরে একজন হয়ে গেছে তাহলে হাদিস তখন আজিজ থেকেও নিচে নেমে চলে আসবে গরিব হয়ে যাবে গরিব হয়ে গেছে তাহলে মোতাওয়াতের মশহুর আজিজ গরিব বোঝা খুব স্পষ্ট তো কি শর্ত হচ্ছে বলছেন যে এই শর্তের সাথে কমের পক্ষে একটি স্তর এরকম থাকবে ফিহা ইসনা যাতে দুইজন বর্ণনাকারী আছে দুইজন বর্ণনাকারী আছে কারণ এই ক্ষেত্রে ইবরা মানে হচ্ছে গ্রহণযোগ্য যার এতেবার করা হয়েছে বা যা ধরে নেওয়া হয়েছে যা গ্রহণযোগ্য কি লি আকাল্লে তাবাকাতি মিন তাবাকাতি সানাদ সনাদের স্তর সমূহের কমের পক্ষে স্তর মানে কমপক্ষে একটি স্তর হইতে হবে কমপক্ষে একটি স্তরে দুইজন হইতে হবে এটাকে খেয়াল রাখা হয়েছে এই বিষয়টিকে খেয়াল রাখা হয়েছে হাজার তারিফ হওয়ার রাজে এই সংজ্ঞাটি হচ্ছে বেশি উত্তম রাজে মানে বেশি উত্তম রাজে কেন বলা হয়েছে সাহি বলেননি সাহি বলা মানে তার বিপরীত কেউ যদি বলে থাকে তো গলত সেটি ভুল কিন্তু রাজে বলেছেন মানে এছাড়া যে কেউ কেউ সংজ্ঞা করেছে সেটি অত উত্তম নয় ভুল নয় কিন্তু অত উত্তম নয় এই সংজ্ঞাটি হচ্ছে বেশি উত্তম বা বেশি ভালো কামা হার রাহুল হাফেজ ইবিন হাজার যেমন স্পষ্ট করেছেন হাফেজ ইবিন হাজার রহমতুল্লাহ আলাই বলগুল মারামের লেখক বা সংকলক তার কিতাব শাহে নকবাত নকবাতুল ফিকির বা শাহে নকবাতুল ফিকির আমার দেশের মাদ্রাসাগুলিতে পড়া হয় ওয়াকালা বাদুল আলমা বেশ কিছু আলমারা বলেছেন ইন্নাল আজিজ আজিজ কাকে বলে তাহলে কিছু আলমারা ইতলাফ করেছেন আজিজের সঙ্গে আলাদা আছে কি হোয়ারে ওয়ায়ত ইসনাইনি আউ সালাসাতুন ফালাম ইয়াফসেলুহু আনিল মাসহুর হিবাজ সোয়ারিহি তারা কি বলেছেন আজিজ কাকে বলে দুইজনের বর্ণনা অথবা তিনজনের বর্ণনা যদি দুইজন বর্ণনা করে অথবা তিনজন বর্ণনা করে তাহলে দুইজন করে বর্ণনা করলেও আজিজ আর তিনজন করে বর্ণনা করলেও আজিজ তাহলে এতে কি হবে সমস্যাটা যে মশহুর ঢুকে যাবে যদি সবগুলি স্তরে তিনজন করে হয় চারজন হয় তিনজন আর চারজন দুইয়ে নেমে আসলো না তাহলে মশহুর ঢুকে পড়লো তাহলে এই সংজ্ঞা অত মানে সুন্দর সূক্ষ্ম নয় কথা বলছেন ফালাম আনিল মাসুর সুতরাং তারা যেন মাসুর থেকে পৃথক করেননি ফিবাজে সোয়ারেহি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তারা মসুর থেকে পৃথক করতে পারেননি এইভাবে সংজ্ঞা করে কিন্তু আগের যে সংজ্ঞাটি রয়েছে যে বর্ণনাকারীর সংখ্যা দুইয়ের কম যেন না হয় সনদের প্রত্যেকটি স্তরে দুইয়ের কম নেমে না আসে তাহলে আর কমের পক্ষে যাতে করে দুই হয় যদিও একই স্তরা হয় তাহলে তার নাম হচ্ছে হাদিসে আজিজ আর উদাহরণ দিয়েছে উদাহরণ খুব সহজ মিসাল তার উদাহরণ মা রাহু খান বোখারি মুসলিম রয়েছে দুই শাইখে বর্ণনা করেছেন মহাদেশ যখন দুই শাইখ বলবেন তখন বোখারি মুসলিম ফেকার কিতাব অবশ্য হানাফি ফেকার কিতাবে আলাদা একটু ভিন্ন থেকে রয়েছে ফেকার কিতাবে যদি ওদের কাছে শাইখান তো নেই সাহেবাইন আছে তার ফাইন আছে আর কি আছে শাইখেন আছে শাইখান আবু হানিফা এবং আবু ইউসুফ কারণ আবু ইউসুফ রহমতুল্লাহ আলহ মোহাম্মদের ওস্তাদ থেকেছেন তাহলে এদিক দিয়ে দুই শেখ হয়ে যাচ্ছেন এই জন্য শাইখান বলে তাদের কাছে আবু হানিফা এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলী আর যদি তারফান মানে দুই দিকে একজন ওস্তাদ একজন ছাত্র মানে আবু হানিফা রহমতুল্লাহ আলী মোহাম্মদ আর যদি সাহেবান মানে দুই সঙ্গী দুইজনেই পড়াশোনা করেছেন আবু হানিফা রহমতুল্লাহর কাছে মানে আবু ইউসুফ মোহাম্মদ তো এগুলো হানাফি ফেকা পড়লে মহাদিসদের হাদিস পড়লেন এখানে শাইখান মানে ইমাম বুখারি এবং মুসলিম দুই শাইখে <coughs> যা বর্ণনা করেছেন মিন হাদিস আনাস আনাস রাজি আল্লাহ তালানুর হাদিস থেকে অল বুখারি মিন হাদিস আবু হররা বুখারি রহমতুল্লাহ আলাই আবার দুই রকম করেছেন একটা হাদিস বর্ণনা করেছেন আনাস থেকে আর একটা বর্ণনা করেছেন মিন হাদিস আবু হররা থেকে আর ইমাম মুসলিম আনাস থেকে তাহলে সাহাবি কয়জন হয়ে গেল দুইজন হইল সাহাবি দুইজন হইল আবু হরেরা আর আনাস কি আন্না রসুল আল্লাহাম কাল রসুল বলেছেন লাহাদিমাইন অতক্ষণ পর্যন্ত কোন মানুষ পূর্ণাঙ্গ মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অত্যন্ত ভালোবাসার পাত্র না হব তার বাবা মায়ের চাইতে ওয়ালেদ মানে শুধু বাবা নয় বাবা মায়ের চাইতে ওয়ালা সন্তান সন্ততির চাইতে ওয়ান্নাসে আজমাইন এবং সমস্ত মানুষের চাইতে এই যে হাদিসটি রয়েছে নবী সালামের ভালোবাসা সম্পর্কে এই হাদিসটির নাম হচ্ছে হাদিসে আজিজ ওয়ারাহু দেখাচ্ছেন এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস থেকে আনাস রাজি আল্লাহ তালানো থেকে দুজন কাতাদা ও আব্দুল আজিজ ইবনে সোহাইব কাতাদা এবং আব্দুল আজিজ ইবনে সোহাইব তাহলে দুই তাবেই রাহু আন কাতাদা কাতাদা তাবেই থেকে দুইজন মহাদেশ বর্ণনা করেছেন ইমাম শোভা এবং সাইদ ওয়ারাহু আন আব্দুল আজিজ আব্দুল আজিজ বিন সোহাইব যে আছেন ওনার থেকে বর্ণনা করেছেন ইসমাইল বিন অলাইয়া এবং আব্দুল ওয়ারিস তাহলে প্রত্যেক থেকে দুইজন দুইজন করে অরাহু আনকুল্লিন জামাতুন তারপরে নিচে আসছে প্রত্যেকের থেকে অনেক লোকে জামাত মানে এক দল বর্ণনা করেছেন কিন্তু বেশ কিছু স্তরে দেখা গেল কি যে দুইজন দুইজন করে বর্ণনা করেছেন সাহাবি দুইজন দেখলেন আনাস এবং আবু হরেরা তাবেই দেখলেন কাতাদা এবং আবদুল্লাহ ইজমিন সোহাইব কাতাদা থেকে আবার তাবা তাবি শোভা এবং সাইদ আর এক তাবে যে আব্দুল আজিজ তাতে থেকে আর দুই তাবা তাবি ইসমাইল বিন ওলাইয়া এবং আব্দুল ওয়ারেস তাহলে এই হাদিস কি বিভিন্ন স্তরগুলি তাবাকাগুলি দেখালেন সাহাবা কেরামের তাবাকা স্তর তাবেইনদের তাবাকা স্তর এবং তাবা তাবিনের স্তর এসবে রয়েছে দুইজন দুইজন করে আর তার নিচে যখন এসেছে তখন একদল করে মহাদেশিনা বর্ণনা করেছেন আশহারুল মোসান্নাফাত ফিহি এই আজিজের বিষয়ে কোনো বিশেষ লিখনী আছে কিনা কোনো প্রসিদ্ধ লিখনী আছে কিনা মানে কোনো বিশেষ কিতাব লেখা হয়েছে কিনা যাতে আজিজ হাদিসগুলিকে একসাথে জমা করা হয়েছে লেখক বলছেন যে না এমন কোনো হাদিস নেই কারণ এমনি সংখ্যা কম আজিজ হাদিসের সংখ্যা কম তার জন্য কিতাব লিখে পাবে খুঁজে কোথায় এই সিস্টেম হাদিসে যাতে করে দুইজন বর্ণনাকারী হয় আজিজ হাদিসের ওপর বিশেষ করে ওলামাকে লিখনি লিখেননি কোন লিখনি লিখেননি কেন লিখেননি আন্না জালেকালি কিল্লাতিহি প্রথম কথা <coughs> এসবের সংখ্যা কম হওয়ার কারণে আজিজ হাদিসের সংখ্যা কম হওয়ার কারণে আর একটি কারণ হচ্ছে যে আজিজ হাদিস যদি কোনো স্তরে দুইজন হয় আর চারজন হয় একজন হয় <coughs> বিশ্বস্ত যদি থাকে তাহলে হাদিস গ্রহণযোগ্য তাহলে এটাতে সহি জয়ীফের দিক দিয়ে এমন কোনো তেমন ফায়দা নেই যখন বেশি ফায়দা নেই আজিজ হাদিসকে আলাদা করার সেই জন্য আলাদা করে আর কোনো তারা কিতাব লিখেননি ওয়ালে আদামে হসুলে ফায়দাতিন মহিমাতিন মিনতিলকাল মোসান্নফাত ওই সব লিখনি দ্বারা তেমন গুরুত্বপূর্ণ ফায়দা না হাসিল হওয়ার কারণে যদি একটা খাস কিতাব লিখাই হইতো এরকম করে একটা ছোট্ট কিতাব বা এর ছোট যাতে আজিজ হাদিস নিয়ে আসা হয়েছে তো লাভ কি আজিজ হাদিস হইলেও আমল করতে হবে আর গরিব হইলেও আমল করতে হবে আর মশহুর হইলেও আমল করতে হবে তো লাভটা কি মধ্যখানে আজিজ হাদিস করে আলাদা কিতাব করা এই জন্য তারা করেননি তারপর বলছেন ওয়াহাজা রসমুন তৌদিহীন তৌদিহীন লিল মিসাল এই যে উদাহরণটি দেওয়া হলো তার একটি নকশা ইহা হচ্ছে একটি নকশা নকশা দেখেছিল তৌদিহুল মিসাল বি রসম নকশা করে উদাহরণ স্পষ্ট করুন তৌদিহ স্পষ্ট করুন কি রোয়াতুল হাদিস ফিকুল্লা তাবাকাত মিন তাবাকাত সানাদ ওপর দিক নিচের দিক থেকে দেখেছেন মানে বোখারি মুসলিম থেকে কোনটাকে ওপর দিক বলবেন রসুল্লাহাম সাহাবেকরাম দিকে ওপর দিক বলেন তাই না তাহলে এমাম বুখারি মুসলিম থেকে শুরু করেন নিচের দিক থেকে শুরু করেছেন বুখারি মুসলিম নকশায় দেখেন কার থেকে বর্ণনা করেছেন কি বললাম একটু হয়তো বললাম আনাস থেকে দুইজনে তার এমাম বুখারি রহমতুল্লাহ আল্লাহ দুই সাহাবি থেকে বর্ণনা করেছেন এমাম মুসলিম এক সাহাবি থেকে বুখারি রহমতুল্লাহ আল্লাহ আবার বর্ণনা করেছেন আবুহরেরা থাকলে তাহলে এই স্তরে কয়জন পাওয়া গেল দুইজন দেখেন সাইডে দুইজন লিখা আছে আনাস আবুহরেরা কাতাদা এবং আব্দুল আজিজ বিন সোহাই বর্ণনা করেছেন আনাস থেকে তাবেইন তাদের সংখ্যা দুইজন তারপর কাতাদা থেকে বর্ণনা করেছেন শোভা এবং সাইদ আর আব্দুল বিন সোহেব থেকে বর্ণনা করেছেন ইসমাইল বিন ওলাই আর আব্দুল ওয়ারিস আতবা ও তাবিন এরা তাবা তাবেই তাহলে এদের সংখ্যা চার আর তার নিচে হুম দেওয়া হয়নি আর কি এমাম বোখার রহমতুল্লাহ নামটা নিচের দিকে দিতে হইতো আসলে উল্টা হয়ে গেছে না এমাম বোখার রহমতুল্লাহ আলাই যে বর্ণনা করেছেন বোখারি মুসলিমের হাদিস আছে সেই জন্য এরকম বলেছেন কিন্তু বোখারি মুসলিমের ওস্তাদগুলি তো আরো নিচের দিকে আছে তাদের কথা এখানে উল্লেখ করা হয়নি তাহলে বলতে হবে প্রথম দিকে আবার বুঝেন এটাকে রসুল্লাহাম ওপরে রাখেন রসুল্লাহ রসুল্লাহাম থেকে বর্ণনা করেছেন আনাস এবং আবু হরেরা সাহাবি দুইজন সংখ্যা তারপর আনাস থেকে বর্ণনা করেছেন কাতাদা এবং আব্দুল আজিজ তাবেই দুইজন হ্যাঁ আবু থেকে আর দেখা যাচ্ছে না এখানে থাকলো তারপর কাতাদা থেকে বর্ণনা করেছেন কে শোভা এবং সাইদ আব্দুল আজিজ থেকে বর্ণনা করেছেন ইসমাইল বিন আলাই এবং আব্দুল ওয়ারিস তাবা তাবি হচ্ছে চারজন এদের থেকে কে বর্ণনা করেছেন এই দেখার জন্য হাদিসটি খুলে দেখতে হবে তারপরে এবং বুখারি রহমতুল্লাহ ওস্তাদরা আসবেন আজিজান এই হাদিসটিকে আজিজ বলা হয়েছে কারণ এর বর্ণনাকারী দুইয়ের কম পাওয়া যায়নি একজন হয়ে গেলে না দুইজন দুইজন তাবা তাবি থেকে চারজন হয়েছে দুইয়ের কমে আসেনি ফি জামে তাবাকাতি সনদ সনদের প্রত্যেক স্তরে ওয়া ইন জাদাফি বাদে তাবাকাতে সনদ আন ইসনাদ যদিও সনদের কিছু স্তরে দুইয়ের বেশি হয়েছে অর্থাৎ তাবা তাবির ক্ষেত্রে চারজন হয়েছে তার নিচে জামাতুন এক দল হয়েছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু দুইয়ের কমে আসেনি নেমে সেই জন্য এই হাদিসের নাম হচ্ছে আজিজ হাদিস ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাই